ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মা বাংলার মুসলিম ছিল যত সুখহীন দস্যু দলের ছিল আখড়া সেথায় শুধু ছিল অন্যায় অনাচার প্রবেশ করেছিল হনুমান ছিল যত নোংরামি অজুহাতে ভণ্ডামি শাসন করেছে দেশ পশুর মতো কৃষক তাঁতি তেলি কিশোরী শিশু আর ওদের থাবায় ছিল জনগণ বাংলার মুসলিম ছিল যত সুখহীন দস্য দলের ছিল বাঁকড়া সেটাই শুধু ছিল অন্যায় অনাচার প্রবেশ করে ছিল হনুমান ছিল যত নোংরামি অজুহাতে ভণ্ডামি শাসন করেছে দেশ পশুর মতো কৃষক তাঁতি তেলি কিশোরী শিশু আর ওদের থাবাই ছিল জনগণ এই মহারাজ হঠাৎ গড়েছেন বিপ্লব ফরায় জি আন্দোলন এই মহারাত হঠাৎ গড়েছেন বিপ্লব আন্দোলন নিয়ে সরিয়া তুল্লার হুঙ্কার ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান কৃষক শ্রমিক আর ধর্মীয় সেনাদের দুদু মেয়া ছিল ছায়া হয়ে সংগ্রাম চালিয়ে তাগুদের পতনে পিছুটান হয়নি ধরার মাঝে ইংরেজ বিরোধী লাঠিয়াল বাহিনী আগুন জ্বালিয়ে দেয় স্বাধীনতার ভারতের যুদ্ধে সময়ে ইংরেজ ভীতু হয়েছিল দুধু মেয়ার কৃষক শ্রমিক আর ধর্মীয় সেনাদের দুদু মেয়া ছিল ছায়া হয়ে সংগ্রাম চালিয়ে তাগুদের পতনে পিছুটান হয়নি ধরার মাঝে ইংরেজ বিরোধী লাঠিয়াল বাহিনী আগুন জ্বালিয়ে দেয় স্বাধীনতার ভারতের যুদ্ধে সময়ে ইংরেজ ভীতু হয়েছিল দুদু মেয়া দেশপ্রেমিক আর বিপ্লবী চেতনার সুফল আন্দোলন হল ফরায় এক দুর্বার দেশপ্রেমিকার বিপ্লবী চেতনার সুফল আন্দোলন হল ফরায়জি এক দুর্বার ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান ভয় নেই আমাদের জয় হবে অচিরেই কোরআন নিয়ে পথ চললে আব্দুল্লাহ হাসান সাহেব সেনাপতি আছে আমাদের বাদার প্রাচীর সব মারিয়ে এবার জ্বালবো আগুন ধরার বুকে কোরআনের চেতনায় দুর্বার বাসনায় অগ্রপানে যাব রাসুল প্রেমে ভয় নেই আমাদের জয় হবে অচিরেই কোরআন নিয়ে পথে চললে আব্দুল্লাহ হাসান সাহেব সেনাপতি আছে আমাদের বাধার প্রাচীর সব মারিয়ে এবার জালবো আগুন ধরার বুকে কোরআনের চেতনায় দুর্বার বাসনায় অগ্রপানে যাব রাসুল প্রেমে এসো তাই ভয় নাই হাতে হাত রেখে যাই বাহাদুরপুরে রাঙিনাই করায় জিয়ার কোরআন নিয়ে হাসান সাহেবের হুঙ্কার এসো তাই ভয় নাই হাতে হাত রেখে যাই বাহাদুরপুরে রাঙিনায় ভরায় জিয়ার কোরআন নিয়ে হাসান সাহেবের হুঙ্কার ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান ইংরেজ কেড়ে নিত বাংলার কৃষকের মুখের হাসি আর প্রাণ তীব্র শোষণের শিকার হয়েছিল বাংলার মাটি আর মান এই মহারাত হঠাৎ গড়েছেন বিপ্লব ফরায়েজি আন্দোলন নিয়ে সরিয়া তুল্লার হুঙ্কার দেশপ্রেমিকার বিপ্লবী চেতনার সুফল আন্দোলন হল ফরায়েজি এক দুর্বার এসো তাই ভয় নাই হাতে হাত রেখে যাই বাহাদুরপুরে রাঙিনায় ফরায় জিয়ার কোরআন নিয়ে হাসান সাহেবের হুঙ্কার হরায় জিয়ার কোরআন নিয়ে হাসান সাহেবের হুঙ্কার হরায় জিয়ার কোরআন নিয়ে হাসান সাহেবের হুঙ্কার